বারিক আলাই আজকের দার্সের বিষয়বস্তু হচ্ছে জাহিলি মতবাদের সপ্তম মতবাদ জাহিলি যুগের মুশরেকরা যে ভ্রান্ত ধারণা রাখত সত্য এবং বাতিলকে যাচাই বাছাই করা সম্পর্কে তার একটি মতবাদ হচ্ছে যে কোনো জাতি যদি শক্তিশালী হয় কোনো জাতি যদি ক্ষমতার অধিকারী হয় কোনো জাতি যদি জ্ঞানী বিচক্ষণ হয় তাহলে জানতে হবে যে সেই জাতি সত্য পথে ন্যায় পথে রয়েছে এবং তারা জ্ঞানী হতে পেরেছে শক্তিশালী হতে পেরেছে নেতৃত্বের অধিকারী হতে পেরেছে সম্মানিত হতে পেরেছে তাদের সত্যবাদী হওয়ার জন্য বা তাদের সত্যপন্থী হওয়ার জন্য এবং তাদের ন্যায় থাকার জন্য এই রকম ধরনের ধারণা যে কোনো যুগেই হোক এমনকি আজকের যুগেও কেমত পর্যন্ত এবং আগে যা যেসব জাতি এসছে সেসব জাতি সম্পর্কেও একই কথাই যে যেই জাতি বেশি উন্নতি করতে পেরেছে ধন সম্পদের ক্ষেত্রে হোক নেতৃত্বের ক্ষেত্রে হোক আর ক্ষমতার ক্ষেত্রে হোক প্রভাবশালী হওয়ার ক্ষেত্রে হোক আর বিদ্যা ক্ষেত্রে হোক প্রযুক্তির ক্ষেত্রে হোক সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে হোক যে জাতি বেশি উন্নতি করতে পেরেছে জানতে হবে যে সেই জাতি কি সঠিক পথে রয়েছে সেই জাতি হচ্ছে সত্যপন্থী সেই জাতি ঠিক রাস্তায় রয়েছে এইরকম ধারণা এটি ছিল কোন যুগের ধারণা জাহিলি যুগের মুশরেকদের এর মানে এই না যে শুধু জাহেলি যুগের মুশ্রিকরা এই ধারণা রাখত আজকেও বহু মানুষ রয়েছে কাফের মুশ্রিক বিধর্মিত রয়েছেই কিন্তু বহু মুসলিম রয়েছে জন্মগত মুসলিম তারা এই রকমই ধারণা করে যে আজকালকার যুগে আমেরিকাকে দেখছি সবচেয়ে বেশি উন্নত দেশ ইউরোপ উন্নত পশ্চিমারা বেশি উন্নত তাহলে বোঝা যাচ্ছে তাদের সংস্কৃতি তাদের সভ্যতা এবং তাদের বিদ্যা বুদ্ধি এবং তারা যে পথের ওপর রয়েছে সেটি হচ্ছে ভালো পথ তাদের চলাফেরা তাদের আচার আচরণ ঠিক তাদের লেবাস পোশাক ঠিক সব ঠিক কারণ তারা উন্নত এমনি উন্নতি হতে পারেনি এইরকম ধরনের ধারণা শুধু কাফির বিধর্মী রাখে না বহু মুসলিম রাখে যাদের কাছে দিন ইসলাম সম্পর্কে সত্য জ্ঞান নেই আমেরিকানরা উন্নত কেন এই জন্য যে তারা ঠিক পথে রয়েছে এমনকি তাদের ধর্ম পর্যন্ত পৌঁছে যায় যে তারা ধর্মের দিক দিয়েও ঠিক পথে রয়েছে আল্লাহ তাদের খুশি না হলে আল্লাহ এত উন্নতি দেয় ওরা এতদূর পর্যন্ত পৌঁছে যায় অনেক জাহেল মূর্খ মুসলিমরা যে আল্লাহ ওদেরকে যখন এত উন্নত করেছে তাহলে নিশ্চয়ই কে আল্লাহ ভালোবাসে কথা ঠিক না ভুল আল্লাহ ভালোবাসলেই পার্থিব উন্নতি দিবে এই কথাটি ডাহা মিথ্যা কথা আল্লাহ যাকে ভালোবাসে তাকেই পার্থিব উন্নতি দেবে আর যাকে ভালোবাসে না মানে সেই ফকির সেই অভাবই থাকবে হ্যাঁ সে অনুন্নত থাকবে এ কথাটি একেবারে মিথ্যা কথা অবাস্তব কথা আল্লাহ ফাকরাব্বর সবচেয়ে বেশি ভালোবাসেন আম্বে এবং রসুলগণকে তাদের অধিকাংশই দরিদ্র গরিব দারিদ্রতার জীবন তারা প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাদেরকে দরিদ্র গরিব করে রেখেছেন জি অনাহারে তারা থেকেছেন এবং সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তিনি দারিদ্রতার জীবন যাপন করেছেন একবার খেয়েছেন তো আর একবার না খেয়ে থেকেছেন বরং দিনের পর দিন অনাহারে থেকেছেন পেটে পাথর বেঁধেছেন তাহলে কি যদি এই মাপকাঠি ঠিক হয় যে যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে উন্নতি দান করেন হ্যাঁ তাকে বেশি ধন দৌলত দান করেন এই কথাই যদি নেন তার নবী করিম সাল্লাহামকে আল্লাহ ভালোবাসতেন না তার চাইতে বেশি আর পৃথিবীতে কাউকে ভালোবেসেছেন আল্লাহ ফকরাবুল আলমিন তার খালিল একমাত্র রসুল্লাহ সাল্লাম এবং একমাত্র ইব্রাহিম আলহি সালাম তারপরে তিনি দারিদ্রতার জীবনযাপন করেছেন তবে আল্লাহ ফকরাবুল আলমিন কখনো কখনো মমিন বান্দাকে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে উন্নতি দান করেন পার্থিব ক্ষেত্রে কখনো কখনো সব সময় নয় কোনো কোনো ক্ষেত্রে আর আখেরাতের ক্ষেত্রে পরলৌকিক ক্ষেত্রে দিনের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে আল্লাহ ফাকরবুল আলমিন অন্নতি দান করবেন সম্মানিত করবেন কাকে মমিনকে আখেরাতের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আল্লাহ সম্মানিত করবেন মমিনকে এই জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত এই ক্ষেত্রে আল্লাহ ফাকরবুল আলম তাকে সম্মানিত করেছেন দিনের ক্ষেত্রে সৈয়দুল মুরসালিন তিনি সমস্ত নবীর সেরা তিনি তিনি প্রথম গিয়ে জান্নাতের দরজা নক করবেন প্রথম জান্নাতের দরজা তার জন্য খোলা হবে প্রথম জান্নাতে তিনি প্রবেশ করবেন তারপরে তার অম্মতারা প্রবেশ করবে এগুলি সম্মান নাই আখেরাতের সম্মান আখেরাতের সম্মানকে আল্লাহ ফাকরবুল খাস করেছেন মুত্তাকিন আল্লাহ ভিরুদের জন্য এবং সবচাইতে বেশি মোত্তাকি আল্লাহ ভিরু পিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়ার ক্ষেত্রে কখন আল্লাহ ফাকরবুল আলমিন দেন ধার্মিক লোককে আর কখন আবার দেন না আল্লাহর হেকমতে আল্লাহর হেকমতেই দেন আবার আল্লাহর হেকমতে দেন না দাউদ আলি ইসলামকে আল্লাহ দিয়েছেন পৃথিবীর নেতৃত্ব ক্ষমতা সোলাইমান আলি ইসলামকে পৃথিবীর নেতৃত্ব ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন হ্যাঁ ইউসুফ আলি ইসলামকে আল্লাহ ফাকরবুল পৃথিবীর ক্ষমতা নেতৃত্ব দিয়েছেন এবং হকপন্থী ও সত্যপন্থীও তারা ছিলেন আবার অন্যান্য আম্বিয়াইদেরকে দেননি তারাও হকপন্থী ছিলেন এটি হচ্ছে সঠিক দিন এবং সঠিক আকিদা বিশ্বাস ইমানদারদের সম্পর্কে বা ইমানদারদের আকিদা যে আল্লাহ ফাকরাবুল আলম পৃথিবীতে যাকেই দিবেন জ্ঞান বুদ্ধি যাকেই দিবেন মান সম্মান যাকেই দিবেন নেতৃত্ব যাকেই দিবেন ধন দৌলত সেই ব্যক্তি হকপন্থী সত্যপন্থী এ কথা ঠিক নয় কিন্তু জাহিলি যুগের এই ভ্রান্ত ধারণা ছিল নবী সাল্লা সাল্লামের আগমনের পূর্বে মুশ্রেক কাফেরদের আর তার পূর্বেও ছিল এমনকি নু আলি সালামের জামানাতেও এই ভ্রান্ত ধারণা মুশ্রে কাফেরদের ছিল আর এখনো বহু কাফের বিধর্মী মুশ্রে এবং তাদের অনুসারী পাপিষ্ট গোনাগার ফাসিক মুসলিমদের জাহেল অজ্ঞ মুসলিমদের রয়েছে এই ভ্রান্ত ধারণা দূর করার উদ্দেশ্যে লেখক বলছেন যে এটি জাহিলি মতবাদ সুতরাং মুসলিমের এই রকম ধারণা থাকা উচিত নয় যে একই গ্রামে বাস করেন আর একজন লোক উন্নতি করেই যাচ্ছে টাকা পয়সার অভাব নেই ধন দৌলতের অভাব নেই বাড়ি ঘরের অভাব নেই ছেলে মেয়েদের অভাব নেই লাঠি জনের অভাব নেই আরে বাপরে আল্লাহ খুব ভালোবাসে এই ধারণা মুসলিম তুমি রাখবে না খবরদার না এই ধারণা ইসলামিক ধারণা নয় ইসলামিক আকিদা নয় এই ক্ষেত্রে বহু আয়াত রয়েছে কোরআন কারিমের লেখক বেশ কিছু আয়াত উল্লেখ করেছেন আমি প্রায় আয়াতগুলি আপনাদের সামনে সংক্ষেপে তাফসির করে শোনাব যাতে করে এই সম্পর্কে একটা ভালো ধারণা আসে লেখক বলছেন আল ফিল আফহামে ওয়াল আমাল ভ্রান্ত ধারণা একটি এই ছিল জাহিলি যুগের যে তারা এমন জাতির কথা উল্লেখ করে তারা প্রমাণ পেশ করত যে এরা সত্যপন্থী এরা হকপন্থী এরা নাই পথে রয়েছে এরাই ভালো পথে রয়েছে যাদেরকে শক্তি দেওয়া হয়েছে জ্ঞান বিদ্যা আর ক্ষেত্রে এবং কাজ কর্মের ক্ষেত্রে ওয়াল আমাল কাজ কর্মের ক্ষেত্রে অফিল মুল্ক এবং রাজত্বের ক্ষেত্রে ওয়াল মাল ধন সম্পদের ক্ষেত্রে ওয়াল জাহ মান সম্মানের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে এগুলি হচ্ছে পার্থিব ক্ষেত্র তাই না পার্থিব ক্ষেত্রে বিচক্ষণ হওয়া বিদ্যান হওয়া বিদ্যা বুদ্ধির মালিক হওয়া পার্থিব নিয়ামত কাজকর্মের ক্ষেত্রে কর্মে পটু টেকনোলজি দেখেন আজকাল পৃথিবীতে যতগুলি টেকনোলজি রয়েছে সব কাফেরদের হাতে তাই না মোবাইল থেকে শুরু করে ইন্টারনেট আর যা কিছু পৃথিবীর আর কি দেখেন প্রচার মাধ্যম যতগুলি আছে টেকনোলজি এই যে টেকনোলজি সামনে আপনার আছে যে টেকনোলজি যে রেকর্ড করছে হ্যাঁ সিডি হ্যাঁ এই যে টেকনোলজি এই সব টেকনোলজি টেকনোলজি তাই না এগুলো তৈরি করছে কারা কাফেরা তৈরি করছে এগুলো আমাল কর্মের ক্ষেত্রে কর্মজগতে আর এই কর্ম হয়েছে বিদ্যা বুদ্ধির ভিত্তিতে শুধু দিনের বিদ্যা নয় দুনিয়ার বিদ্যা দুনিয়ার বিদ্যায় তারা খুব বিচক্ষণ হয়েছে এগুলো বিদ্যার ক্ষেত্রে রাজত্বের ক্ষেত্রে পৃথিবীর বড় শক্তি আমেরিকা পৃথিবীর বড় শক্তি ছিল রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ধন সম্পদের ক্ষেত্রে ইহুদিরা সবচেয়ে বেশি ধন সম্পদের মালিক পুঁজিপতি পৃথিবীতে হ্যাঁ ইহুদিরা ওয়ালজাহ মান সম্মান পার্থিব মান সম্মানের দিক দিয়ে হ্যাঁ, বড় বড় যেগুলি মিটিং হচ্ছে সম্মেলন হচ্ছে তাদের তাতে বড় বড় কাফের নেতারা সেখানে হ্যাঁ এগুলো মান সম্মান তো এগুলি দেখে যদি আমরা এই নির্ণয় করতে চাই যে এরা হচ্ছে ঠিক পথে পার্থিব ক্ষেত্রে জ্ঞানী সেটা অস্বীকার করার কিছু নেই কিন্তু এরাই হচ্ছে ঠিক পথে এদের সভ্যতাই এদেরকে এত উন্নত করেছে এদের কালচার এত এভাবে উন্নত করেছে সেজন্য তারা ন্যাংটা হয়ে থাকে আপনি ন্যাংটা হয়ে থাকবেন তারা লিভ টুগেদার করে বিয়ে শাদী করে না জেনা ব্যবচারে ডুবে থাকে আপনারাও সেই পথ ধরবেন বা তার প্রশংসা করবেন তাদের প্রশংসা করবেন যারা পাপে গোনায় ডুবে যারা পানির চাইতে বেশি মাদক দ্রব্য ব্যবহার করে তাদের প্রশংসা করবে ঝাড় এরা উন্নত এই জন্য এরা তো ভালো না ফারাদ্দাল্লাহ এটি ছিল জাহিলি যুগের ভ্রান্ত মতবাদ আল্লাহ ফাকরবুল আলমিন এই ভ্রান্ত মতবাদের খণ্ডন করেছেন এই বাণীগুলি দিয়ে তার মধ্যে এখানে তিনটি আয়াত উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলাই প্রথম আয়াত সুরে আহকাফের আয়াত নম্বর ২৬ মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফিমা ইন মাক্কান্নাকুম ফি নিশ্চয় আমি তাদেরকে শক্তিশালী করেছি নিশ্চয় আমি তাদেরকে শক্তিশালী করেছি ফিমা এমন এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে তোমাদেরকে এত শক্তি দান করিনি ফিমা ইন মাক্কান্নাকুম ফি যেই ক্ষেত্রে তোমাদেরকে এত ক্ষমতা দান করিনি সম্বোধন করেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন তাকে মমিনদেরকে মুসলিমদেরকে নবী করিম সাল্লাহিসাল্লামকে সাহাবাই কেরামদেরকে কেমত পর্যন্ত মমিন মুসলিমদেরকে যে তোমাদেরকে এত শক্তিশালী করিনি যত শক্তিশালী তাদেরকে আমি করেছিলাম আগের যুগের বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন অম্মত সম্পর্কে আল্লাহ বলছেন যেমন আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায় বিভিন্ন জাতি বর্তমান যুগে ইউরোপ আমেরিকা হ্যাঁ, জাপান চাইনা এসব এমন শক্তি তাদেরকে আমি দান করেছি যা তোমাদেরকে দান করিনি দিনই পার্থিব শক্তি এগুলি আমি তাদেরকে দিয়েছি তার মানে এই নয় যে তারা সঠিক পথে রয়েছে আর কি করেছি আল্লাহ বলছেন যে ওয়াজা আল্লাহ আবসারান ও আফ এদা আর তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি সোনার শক্তিও দিয়েছি ও আবসারান দৃষ্টি শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি সবার রয়েছে কারো সূক্ষ্ম দৃষ্টি রয়েছে কারো মোটা দৃষ্টি রয়েছে আপনিও তো দেখছেন কিন্তু এর মধ্যে কি আছে তা জানেন না কিন্তু আরেকজন সূক্ষ্ম দৃষ্টি দেখছে যে এতে ত্রুটি আছে আর কি এটি আর একটি সেটে কি পার্থক্য আছে সে বুঝতে পারছে বাসারণ বাসারণ মানে শুধু চোখে দেখা নাই চোখে মোটামোটা জিনিস দেখার ক্ষেত্রে হয়তো সবাই সমান মোটামুটি কিন্তু সূক্ষ্ম দৃষ্টি কাউকে দিয়েছে কাউকে একেবারে ভিতর থেকে অনেক কিছু বুঝার মতো দৃষ্টি দিয়েছে কাউকে হালকা দৃষ্টি দিয়েছে আল্লাহ ফকরাবুল আলমিন ও আফ এদাতান এবং তোমাদেরকে হৃদয় দিয়েছি আফ এদা কলব ফোয়াদুন মানে হচ্ছে কাল্প ওর বহু বচন জামা হচ্ছে আফ এদা আল্লাহ তোমাদেরকে হৃদয় দিয়েছেন যা দিয়ে ভালো মন্দর পার্থক্য করতে পারো তো পার্থিব ক্ষেত্রে অনেক কিছু তাদেরকে দিয়েছি কিন্তু তাদের এই সব শক্তি ক্ষমতা বিবেক বুদ্ধি শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আর তাদের হৃদয় কোনো কাজে এসেছিল ফামা আগনা আনহম সম ওহম ওলা আফসর ওহম ওলা আফেদাত তাদের কোনো কাজে আসেনি তাদের শ্রবণ শক্তি ওলা আবসারম তাদের দৃষ্টিশক্তি কোনো কাজে আসেনি ওয়ালা তোহম আর তাদের হৃদয় অন্তর কোনো কাজে আসেনি তাদেরকে সৎ পথ দেখাতে পারেনি আল্লাহর প্রতি বিশ্বাস তারা করতে পারেনি পরকালের প্রতি তারা বিশ্বাস করেনি বেঈমান হয়ে কাফের মুশ্রিক বিধর্মী হয়ে মারা গেছে সুতরাং তারা জাহান নামের ইন্ধন হবে আল্লাহ ফাকরাবুল আলমীর কথা বলেছে তাহলে পার্থিব উন্নতি করায় মানে উন্নতি নয় আল্লাহ ফাকরাবুল আলমী কখনো কখনো আল্লাহর শত্রুদেরকে কাফের জালেমকেও পৃথিবীর বিভিন্ন ক্ষমতা দিয়ে থাকেন এই ছিল একটি আয়াত আর একটি আয়াত হচ্ছে সুরা বাকার আয়াত নম্বর উনানব্বই এই আয়াতে বিদ্যা বুদ্ধি সম্পর্কে বলা হয়েছে যে কখনো কখনো আল্লাহ বলে তার শত্রুদেরকে কাফেরদেরকে তাকে যারা অস্বীকার করেছে জেনে শুনে পর্যন্ত অস্বীকার করেছে অনেকে না জেনে অস্বীকার করে আর অনেকে জেনে শুনে অস্বীকার করেছে আল্লাহকে আল্লাহ রসুলকে আল্লাহর দিনকে আল্লাহর কিতাব কোরআনে করিমকে তাদেরকেও আল্লাহ ফাকরবুল আলমিন পৃথিবীতে অনেক বিদ্যা বুদ্ধি দিয়েছেন অনেক বিদ্যা বুদ্ধি দিয়েছেন আর বিদ্যা বুদ্ধি দেওয়ার মানে এই নয় যে তারা সত্যপন্থী বা তারা আল্লাহর প্রিয় বা তাদেরকে আল্লাহ মুক্তি দেবেন না এই ক্ষেত্রে এমন একটা আয়াত উল্লেখ করা হয়েছে যে আয়াতের প্রেক্ষাপট আছে তা হচ্ছে যে মদিনায় মুশরেকেরাও বাস করত আওস এবং খাজরাজ এরা পত্তলিক মুশরেক ছিল পরে যারা মুসলমান হয়ে আনসারি হয়েছিলেন যাদেরকে আনসার বলা হয় আর আরেক দল বাস করত ইয়াহুদিরা ইয়াহুদিরা বাস করতো ইহুদিদের সাথে এ মুশ্রেক পত্তলিক আওস এবং খাজরাজ দুইটি গোত্র যে ছিল এদের সাথে লড়াই ঝগড়া মারামারি কাটাকাটি লেগেই থাকতো লেগেই থাকতো যখন মারামারি কাটাকাটি হইত তখন ইহুদিরা ধমক দিত কাদেরকে এ মুশরেকদেরকে আওস এবং খাজরাজ পরে যারা মুসলিম হয়ে আনসারি হলেন তাদেরকে জাহিলি যুগের ঘটনা ধমক দিতে কি বলে আচ্ছা থামো দেখবো কখন দেখবো একজন নাবি আসবেন আমাদের কিতাবে তাওরাতে আছে একজন শেষ রাসুল নাবি আসবেন যখন আসবেন না তার নেতৃত্বে আমরা লড়াই করবো আর তোমাদেরকে কচু কাটা করবো জবাই করবো তোমাদেরকে একটা একটা করে কি মনে করো এখন তোমরা দেখাচ্ছ ক্ষমতা দেখাচ্ছ আউস খাজরাজ একদিন আমরা তোমরা তো মুশরেক পত্তলিক আমরা হচ্ছে ইয়াহুদি আমরা তওরাত মানি আমরা মুসাকে মানি আমরা শেষ নবী যখন আসবেন মোহাম্মদ তার অনুসারী হয়ে যাবো আর তোমাদেরকে এক একটা করে জবাই করবো এভাবে আর আমরা বিজয় হোক কারণ বিজয়ের কথা আল্লাহ লিখেছেন তওরাতে লিখেছেন আল্লাহ যে যখন শেষ নাবি আসবে যারা শেষ নাবির অনুসারী হবে তাদেরকে আল্লাহ সম্মানিত করে বিজয় দান করবেন এই ভবিষ্যৎবাণী করত আর তারা কি বলতো ধমক দিয়ে শাসনীমূলক কথাবার্তা বলতো কাদেরকে মুশ্রিকদেরকে আওস এবং খাজরাজকে আল্লাহ তাই বলছেন ওয়াকানু মিন কাবুল আলাল্লাযিনা কাফারু এই ইহুদিরা এর পূর্বে মিন কাবুল এর পূর্বে তার বিজয়ের কথা উল্লেখ করত ঘোষণা করত আলাল্লাযিনা কাফারু কাফেরদের বিরুদ্ধে কাফের মুশরিক ছিল তখন আওস খাজরাজ এই কাফের মুশ্রিকরা পত্তলিকরা তোমাদের বিরুদ্ধে আমরা বিজয় হাসিল করব যখন শেষ নবী আসবেন শেষ নবীর অনুসারী হই আমরা ফালাম্মা যা আহম্মা আরাফু যখন নবী করিম আগমন করলেন শেষের সালাত নিয়ে কিন্তু হয়ে গেলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবং ইসমাইল আলী ইসলামের গোত্রে ইসহাকের গোত্রে ইসরায়েলের গোত্রে হলেন না বুঝতে পারলেন না পারলেন না ইব্রাহিম আলী সাল্লামের দুইজন ছেলে ছিলেন দুইজনের নবী কে কে ইসমাইল এবং ইসহাক ইসমাইলের মায়ের নাম কি আলী ইসলাম ইসমাইলের মায়ের নাম কি হ্যাঁ হাজেরা বলে আমাদের দেশে মশহুর কিন্তু হাজার হাদিস আছে কি হাজার ঠিক আছে আমাদের দেশের লোকের হাজেরা রাখে সেজন্য হাজেরা করে চোখে হাজার আর ইসাক আলী ইসলামের মায়ের নাম সারা সাহারা নয় সারা জি প্রথম বিয়ে করেছেন ইব্রাহিম আলী ইসলাম সারা কি সন্তান সন্ততি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না একবারে বৃদ্ধই হয়ে গেলেন নিরাশ হয়ে গেলেন যাই হোক তারপরে হাজারার সাথে বিয়ে হলো ইসমাইল ইসলামের জন্ম হলো ইসমাইল ইসলাম যখন জন্ম হলো তখন তারপরে সারার পেটেও জন্ম নিলেন ইসাক আলী ইসলাম ইসমাইল নবী হলেন ইসাক নবী হলেন এই দুই জন থেকে দুটি বিরাট বংশ হলো ইসমাইল আলী ইসলামকে আল্লাহ পাক রাবুল আলমিন আদেশ করলেন ইব্রাহিম আলী ইসলামকে যে একে নিয়ে এর মাকে কোথায় রেখে আসো মক্কায় রেখে আসা মক্কা রেখে চলে গেলেন মক্কা এলাকাকে আল্লাহ পাক রব্বুল আলমী ইসমাইল আলী ইসলামকে দিয়ে আবাদ করলেন আর ইসাহাক আলী ইসলাম সামদেশে দেশে থেকে গেলেন ইরাকের মানুষ ছিলেন ইব্রাহিম আলী ইসলাম ইরাক থেকে হিজরত করে চলে শাম দেশে শাম মিশর এসব হিজরত করেছেন ওই দিকে থেকে গেলেন ইসাহ আলী ইসলাম ইসাক আলী ইসলাম থেকে আল্লাহ ফাকরের বহু আম্বে এবং রসুল পয়দা করলেন মুসা ইসা ইউসুফ ইয়াকুব ইয়াহিয়া জাকারিয়া সমস্ত আম্বিয়া রসুল ইসাক আলী ইসলামের বংশোদ্ভূত বহু আম্বিয়া আসলেন ইসাক আলী ইসলামের গোত্রে ইয়াহুদিদের আশা ছিল যারা তাওরাতের অনুসরণের দাবি করত তাওরাত বিকৃত করার পরে তাদের আশা ছিল যে এতগুলি নাবি যখন আমাদের এই বংশে বানু ইসহাকে আর ইসহাক আলী ইসলামের ছেলের নাম কি ছিল কে বলতে পারেন ইয়াকুব ইয়াকুব আলী ইসলামের অপর আরেকটি নাম ছিল তা হচ্ছে ইসরাইল ইসরাইল ইসরাইলকে ইংরেজিতে বাংলাতে ইসরাইল বলছে আর এই ইয়াহুদিরা ভ্রান্ত ধারণা রাখে যে আমরা এই ইয়াকুব আলী ইসলাম অর্থাৎ ইসরায়েল আলী ইসলামের অনুসারী সুতরাং তাদের দেশের নামকরণ করেছে তারা কি ইসরায়েল বা ইসরায়েল আরবিতে ইসরায়েলি বলা হয় বাংলায় ইংরেজিতে যে ওইটাকে তারা ইসরায়েল বলছে এই দেশের নাম ওখান থেকে এসছে তারা নিয়েছে কিন্তু এরা ইসরায়েল আলী ইসলামের বা ইয়াকুব আলী ইসলামের সত্যিকার অনুসারী নয় যেমন আমাদের দেশের কবর পূজারী মাজার পূজারি পীর পূজারি আটরসি মাইজ ভান্ডারী চর্মনাই শস্যিনা এইসব প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহামের সত্যিকার অনুসারী নয় কিন্তু তারা দাবিদার তারা দাবি করে নাকি যে সবচেয়ে বেশি তারা অনুসারী মোহাম্মদ রসুল্লাহামের এইরকম ইয়াহুদিরা যারা ইসরায়েল দেশ এরা ফিলিস্তিনকে দখল করে আছে তাদের ধারণা ভ্রান্ত ধারণা ভ্রান্ত দাবি যে আমরা ইয়াকুব আলী ইসলাম তার অপর নাম ইসরায়েল তার অনুসারী সুতরাং আমাদের দেশের নাম আমরা কি রাখবো ইসরায়েল ইসরায়েল বুঝলেন না বুঝলেন না হ্যাঁ এইরকম বহু জাতি রয়েছে যারা আসলে অনুসরণ করে না কিন্তু ভ্রান্ত দাবি রাখে মক্কার কাফের মুশ্রিকারা যেমন ভ্রান্ত দাবি রাখতো যে আমরা ইব্রাহিম খলিল্লাহ অনুসারী কিন্তু তারা ইব্রাহিম আল ইসলাম অনুসরণ করেনি তারা কবর মাজার পূজা করত আর তারা পুতুল পূজা করত তিনশো ষাটটি মূর্তি রেখে কাবার চারিদিকে পূজা করত ইব্রাহিম আলী ইসলাম যিনি তাদের পূর্বপুরুষ হ্যাঁ পুতুল ভেঙেছিলেন ভাঙেননি আর তাদের সন্তানরা তার সন্তানরা পরে এই মক্কার মুশ্রেকেরা তারা এই পুতুল পূজা শুরু করার বলে ইব্রাহিম আলী ইসলামের ধর্ম এটি হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের ধর্ম ভ্রান্ত দাবি নয় এইরকম ভ্রান্ত দাবিদার মুসলিম জাতিতে বহু রয়েছে যারা দাবি তো করে যে তারা সাচ্চা মুসলমান দাবি করে যে তারা সত্যি মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসেন মোহাম্মদ রসুল্লাহ অনুসারী কিন্তু নবী সাল্লামের সন্ন্যত আদর্শ অনুসরণের সাথে তার দূরেরও সম্পর্ক নাই অনেক দূরে চলে গেছে তারা আর তাদের দিকে ইঙ্গিত করলাম যারা কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে যারা পীর পূজায় লিপ্ত রয়েছে পীর মরিদের বায়াতে লিপ্ত রয়েছে যারা তারা সাউফে লিপ্ত রয়েছে কথা বুঝতে পেরেছেন যারা মুরিদ বানায় এরা এরা হচ্ছে ওই রকম এরা হচ্ছে ওই রকমই যেমন ইয়াহুদিরা দাবি করে মুসা আলি ইসলামের অনুসরণের ইয়াকুব আলি ইসলামের অনুসরণ কিন্তু ইয়াকুব আলি ইসলাম মুসা আলি ইসলামের তাদের দূরেরও সম্পর্ক নেই সম্পর্ক হইতে হবে আকিদার আমলের অনুসরণের খাঁটি সম্পর্ক হইতে হবে তাহলে সম্পর্ক থাকবে আর মুখের দাবি করলে অনুসরণ হয় না আর সম্পর্ক থাকে না তো তারা এই রকম ভাবে ধমক দিত মদিনার মুশরেকদেরকে আউস এবং খাজরাজকে ফালাম্মা যে আহ নবী সাল ইসলামে যখন আগমন ঘটলো কিন্তু আল্লাহ ফকরাবুল আলমিন ফায়সালা আল্লাহর ভাগ বন্টন এই ভাগ বন্টনে তো কারো অধিকার নেই আছে কি যে আমরা নিজের বংশে নিয়ে নেবো এইরকম ভাগ বন্টনে কারো অধিকার থাকলে ভারতীয় ভারতীয় নবী নিত যে আমরা আরবে কেন আসতে আমরা ভারতে নেবো হ্যাঁ বাঙালিরা বলতে আমরা বাঙালি নবী নেবো আমরা ওই ওখানকার নবী নেবো নেবো কেন সামদেশের লোকের বলতে আমরা সামদেশের নবী ইউরোপিয়ানরা বলতেন আমরা ইউরোপীয় নবী নেবো আফ্রিকানরা বলতেন আমরা আমার কালো মানুষ কালো নবী নেবো মানুষের ওপর আল্লাহ ফাকরাবুল আলম ছেড়ে দেনি আল্লাহর ফয়সালা আল্লাহ ফাকরাবুল আলমিন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে পাঠালেন বানু ইসমাইল ইসমাইল বংশ তখন হয়ে গেল পেটে হিংসা হিংসা জন্মে গেল কাদের ইহুদিদের জি কি হলো এ কেমন কথা হলো সারা জীবন ধরে আমরা যুগ যুগ ধরে বাপদাদা থেকে চলে আসি আশা নিয়ে যে শেষ নবী আসবেন ইসরায়েল গোত্রে ইয়াকুব আলিস আমাদের গোত্রে আর কোথায় মক্কাতে ইসমাইল গোত্রে না মানা যাবে না আল্লাহ ফাকরাবুল তাদের কথা বলেছেন যে তারা জেনে শুনে হিংসা করে হিংসামূলক অস্বীকার করেছিল শোনা সত্ত্বেও তাই আল্লাহ বলছেন এখানে কিতাব আহম যাদেরকে আমি কিতাব দিয়ে কিতাবের জ্ঞান দিয়েছিলাম অর্থাৎ তাওরাতের জ্ঞান দিয়েছিলাম ইয়াহুদিদেরকে তারা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চেনত কেমন ভাবে চেনত যেমন প্রত্যেকে নিজ নিজ সন্তান সন্ততিকে চেনে কে আছে যে চোখের সামনে ছেলে মেয়ে লালিত পালিত হচ্ছে দূরেও নাই প্রবাসী জীবনও নাই আর ছেলে মেয়েকে বলছে না চিনি না তো এটা কার ছেলে আছে এরকম পৃথিবীতে কেউ কেউ নেই পৃথিবীতে ওই রকম ভাবে ইয়াহুদিরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে তাদের কিতাবে ভবিষ্যৎবাণী রয়েছে এবং নাবিসাল্লামের নবাতের যেসব লক্ষণ রয়েছে সেসব দেখে তারা চেন্ত ছেলের মতো চেন্ত ফোন আহু কামা আপনা আহম তো যখন নবী সাল্লাহ সাল্লামের আগমন ঘটলো ইসমাইল গোত্রে তখন তারা কি করলো কাফারু বেহি তখন মোহাম্মদ সাল্লামকে তারা অস্বীকার করলো কুফুরি করলো তা মানব না আমরা কাফারু বেহি কাজেবিন মিথ্যুকদের ওপর আল্লাহর অভিশাপ এই তিনটি আয়াত উল্লেখ করেছেন লেখক তো এতে আসল বিষয়বস্তু কি যে জাহিলি মতবাদ হচ্ছে যে কোনো জাতি যদি বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে ক্ষমতার ক্ষেত্রে মান সম্মানের ক্ষেত্রে নেতৃত্বের ক্ষেত্রে যদি দেখা যায় যে শক্তিশালী তাহলে তারাই সত্যপন্থী এই কথাটি ভ্রান্ত কথা এর প্রমাণে বহু আয়াত রয়েছে বহু আয়াত রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিন একটি আয়াত সাদ করছেন যে ওয়াইদা তুতলা আলহিম আয়াত না বাইয়ে লাযীনা কাফারু লিল লাযীনা আমানু আইয়ুল ফারীকাইন খায়রুম মাকামা ওয়া আহসানু নাদিয়া কাফেরদেরকে যখন কোরআনে কেমের আয়াত তিলাওয়াত করে পি নবী সাল্লাম শোনাতেন সুরাম মারিয়ামের আয়াত নম্বর তেহাত্তর চুহাত্তরে এই আয়াতগুলি রয়েছে মহান আল্লাহ ইসাদ করেছেন যখন তাদেরকে কোরআনের পাকের আয়াত তিলাওয়াত করে শোনানো হতো স্পষ্ট আয়াত কালাল্লাজিনা কাফারু তখন কাফেররা বলতো লিল্লাজিনা আমানু মমিনদেরকে সাহাবাইকেরামদেরকে আইউল ফারিকাইনে খাইরুম মাকামান ওয়াহসান নাদি আচ্ছা তোমরা বলো যে আমরা যাদেরকে তোমরা কাফের বলছো আমরা মোহাম্মদ মানি না আর তোমরা মোহাম্মদকে মানো এই দুই দলকে দুই দিকে রাখো আর দেখো যে কারা বেশি সম্মানিত আর কাদের মজলিস জাঁক জমকপূর্ণ তোমাদের মজলিস মোহাম্মদ সাল্লামের মজলিস মুসলিমদের মজলিস জাঁক জমকপূর্ণ না আমাদের মজলিস জাঁক জমকপূর্ণ তাহলে যাদের মজলিস জাঁক জমকপূর্ণ আর যারা বেশি সম্মানিত সমাজে যাদের মান মর্যাদা রয়েছে তারাই তো হচ্ছে শ্রেষ্ঠ আর তারাই হচ্ছে সত্যপন্থী এ কথা মুশ্রিকরা বলতো আজকাল পৃথিবীর যখন মজলিসগুলোতে আন্তর্জাতিক মজলিসগুলি যখন দেখবেন তখন এই রকমই অনেকেই ধোকা খেয়ে যাচ্ছে যাদের ইমান নেই আর যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই তারা ধোকা খেয়ে যাচ্ছে যে এরা পার্থিব এত উন্নতি করেছে তাহলে এরা কি বাতিলপন্থী হয় হ্যাঁ এদের সংস্কৃতি সভ্যতা কি এত খারাপ হয় না এটি ঠিক উন্নতির রহস্য এখানে আছে যারা উন্নতি করতে পেরেছে এই জন্য কি বলবো আপনাকে আশ্চর্য হয়ে যাবেন দাড়িওয়ালা মুসলমান শুধু মুসলমান নয় মুসলমান দাড়িওয়ালা নামাজ পড়া মুসলমান তার জবান থেকে শুনেছে এরকম কুফুরি কথা যখন পর্দার ওপর তার জ্বলন বোরখার ওপর জ্বলন দেখতে পায়নি সে নতুন বউ কারো এসছে দেখতে পায়নি আর বোরখার ওপর বোরখা পরে এসছে সে বউ দেখালো না তখন তার কথা যে মুসলিম জাতি উন্নতি করবে কি করে পর্দা তো সবচেয়ে বড় বাধা তাদের উন্নতিতে আজকাল বহু মুসলিম পয়সাওয়ালা মুসলিমরা যারা নেতৃত্বে পৌঁছেছে তাদের এইরকম কুফুরি কথা যে পর্দা পর্দা মুসলমানরা করতে থাকবে হুজুররা পর্দা পর্দাই করতে থাকবে চেহারা ঢাকতেই থাকবে তাহলে আমাদের মেয়েরা কি করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পৌঁছবে আমাদের মেয়েরা কি করে ডাক্তার হয়ে আসতে পারে আমাদের মেয়েরা কি করে ইঞ্জিনিয়ার হয়ে আসতে পারে আমাদের মেয়েরা কি করে সায়েন্স টেকনোলজিতে উন্নতি করবে এই পর্দা করি কি আর উন্নতি করা যায় তাহলে উলঙ্গ হইতে হবে তাহলে উন্নতি করা যাবে কথাটা এরকম নয় আসলে এইরকমই তো তাদের কথা বাস্তব কথা আর একজন লোকের কথা বলি একজন লোকের বিবৃতি চোখ কানে শোনা কথা বলছি আর একজন লোক তার কথা বলছি নামাজি লোক আর শেষ জীবনে দাড়িও রেখেছে সেই লোক দাড়ি লেখা অবস্থায় তার কথা এগুলো মুসলিমদের কথা কাফেরদের কথা বলছেন হিন্দু ইহুদি খ্রিস্টানের বক্তব্য নয় বলছে যে পর্দা পর্দা এত পর্দা করলে কি বেনজির ভুট্টু প্রধানমন্ত্রী হতে পারতো এত পর্দা করলে কি খালেদ জিয়া প্রধানমন্ত্রী হতে পারতো এত পর্দা করলে কি আর হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো এরা কি এতদূর পৌঁছিতে পারতো এত উন্নতি করতে পারতো তার মানে পর্দাই হচ্ছে উন্নতিতে মুসলিমদের বাধা বুঝতে পারলেন প্রথম কথা এই কথাটি ডাহা কুফরি কথা এরপরে মুসলিম থাকে না মানুষ না আল্লাহ তুমি তো বাধা দিয়েছ উন্নতি করতে আমাদেরকে পর্দা করতে বলেছো তার মানে আমরা উন্নতি করতে পারছি না আমাদের মেয়েরা উন্নতি করতে পারছে না আর মানুষ সমাজ তৈরি নারী পুরুষ নিয়ে দুটি নিয়ে যদি একদিক যদি ব্যালেন্সলেস হয়ে যায় যদি মেয়েরা উন্নতি না করে তো আমরা একে উন্নতি করে কত আর উন্নতি করবো আর ইয়াহুদি খ্রিস্টানরা পশ্চিমারা এই জন্য উন্নতি করতে পারছে সমান সমান দৌড় দিচ্ছে নারী পুরুষ একসাথে দৌড় দিচ্ছে আর ডবল ডবল কাজ হচ্ছে উন্নতি করছে সাহায্য করলে যেটা এইরকম যদি পার্থিব উন্নতির ব্যাখ্যা করা হয় তাহলে প্রথম কথা এটি কুফুরি সেই ব্যক্তি কাফের বিধর্মী মোরতাদ হয়ে যা মুসলিম থাকে না আর তারপরে এটি হচ্ছে জাহিলি মতবাদ জাহিলি মতবাদ যে যারাই উন্নত পৃথিবীতে তারাই হচ্ছে সত্য পথে এবং তাদের সংস্কৃতি সভ্যতাই হচ্ছে গ্রহণযোগ্য তো আল্লাহ ফাকর বলছেন এটা খ্রিস্টানদের অনুষ্ঠান কোন গির্জার অনুষ্ঠান প্রচার মাধ্যমে আপনার এই অনুষ্ঠান দেখানো হচ্ছে না প্রচার মাধ্যমে কি দেখানো হচ্ছে গির্জার অনুষ্ঠান দেখা হচ্ছে কোথায় আপনার ওই মন্দিরের অনুষ্ঠান দেখানো হচ্ছে কোথায় আপনার ওই বাতিল অনুষ্ঠান দেখানো কোন রাজনৈতিক অনুষ্ঠান দেখানো হচ্ছে ওইসব যখন টিভিতে দেখছি তো এইসব কি কোথায় কি হচ্ছে এখানে ইসলামী সেন্টারে কি এগুলো কোনো খবর নাই এগুলো সম্পর্কে কোথায় প্রচার মাধ্যমে কোনোদিন এসছে নাকি আর দেখো তো এদের আপনি বাপ কি হাইফাই ব্যাপার সবার কি ওদের বসার ব্যবস্থা আর কি ওদের চেয়ার টেবিল আর কি ওদের আসন কি ওদের পরিবেশন ধোকা খেয়ে যাচ্ছে এ হলে জাহিলি মতবাদ কাফেরা কি বলতো আহসানা দিয়া কাদের মজলিস কাদের অনুষ্ঠান বেশি জাঁকজমকপূর্ণ তোমাদের না আমাদের যখন আমাদের কাফেররা বলছে যে আমাদের যখন মজলিস জাঁকজমকপূর্ণ আর আমরা বেশি শ্রেষ্ঠ তাহলে আমরাই সত্য পথে হক পথে রয়েছি মোহাম্মদ আর মোহাম্মদের অনুসারে হক পথে নয় সত্য পথে নয় আল্লাহ ফাকর তার খণ্ডন করে জবাব ফাঁকা আল্লাহ তালা রাদ্দান আলিহিম তাদের খণ্ডন করে জবাব দিচ্ছেন ওয়াকাম আহলাকান কাবুলাহম মিন কারনিন হে মুশরেক হে কাফেররা হে মক্কার মুশরেকরা পত্তলিকরা তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি ওয়াকাম আহলাকানা কাবুলাহম তাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি হুম আহসানু আসাসা যারা সাজ সরঞ্জামের দিক দিয়ে সম্পদের দিক দিয়ে অনেক কি ছিল শ্রেষ্ঠ ছিল আর ওয়ারি আর জাঁকজমকপূর্ণ দেখার দিক দিয়ে দেখার দিক দিয়ে অত্যন্ত সুন্দর তারা ছিল তারা তাদের অনুষ্ঠান তাদের ঘর বাড়ি দেখার দিতে কত সুন্দর ছিল তারপরেও সেসব জাতিকে আমি কি করেছি ধ্বংস করে দিয়েছি সমলে বিনাশ করে দিয়েছি আলিমান কাদিরা নম্বর মোহন আল্লাহ বলছেন পৃথিবীতে ভ্রমণ করে দেখো কাফেররা তো পৃথিবীতে ভ্রমণ করতো অনেক এলাকা যেত সাম দেশে যেত আর এমন দেশে তারা যেত ব্যবসায়ী সফরে তারা যেত আজকাল পৃথিবীতে অনেকে বিভিন্ন দেশ ভ্রমণ করছেন আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াসিরুফিল আরজে তারা পৃথিবীতে ভ্রমণ করে কি দেখে না ফায়ানজরু কাইফা কান আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম এর পূর্বে যে সব জাতি ছিল তাদের পরিণাম কি হয়েছে আকিবা মানে পরিণাম তাদের পরিণাম কি হয়েছে যাও তাবুক এলাকায় গিয়ে দেখো যে সামুদ জাতির পরিণাম কি হয়েছে চলে যাও ওমান আর ইয়ামানের বর্ডারে আদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন আর যে এলাকা এখন রবুল খালি কোন জনবস্তি নেই শুধু বালি আর বালি রবুল খালি বলা হয় মানে জাজিরা সৌদি আরবের চতুর্থ অংশ শুধু খালি হয়ে শূন্য হয়ে পড়ে আছে কোন মানুষ বসবাস করতে পারে না ওই এলাকায় আল্লাহ ফাকরাবুল আলম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন আর এসব জাতি কত শক্তিশালী ছিল আল্লাহ বলছেন ইউখলাক মিসুল্লাহ ফিল বেলাদ এদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কাউকে আমি তৈরি করিনি এইরকমই লুত আলি সালামের জাতিকে আল্লাহ ফাকর আব্বুল আলমী ধ্বংস করেছেন এমন করে ধ্বংস করেছেন যে সে এলাকা একবার মৃত সাগর বলে প্রসিদ্ধ আল বাহারুল মাইয়েত মৃত সাগর যেখানে আল্লাহর এত গজব আছে যে সেই পানিতে কোনো জীবজন্তু থাকে না মাছ থাকে না মৃত সাগর আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ ধ্বংস দেখো কি সেই জাতির পরিণাম ওয়াকানু আসাদ্দা মিনহম কৌয়া তাদের চাইতো বেশি শক্তিশালী ছিল শক্তির দিক দিয়ে প্রবল ছিল তারা এই মক্কার মুশেকদের চাইতে আবু জাহাল আবুল আহাব এদের চাইতে অনেক বেশি শক্তিশালী তারা ছিল মা কান আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিনকে কেউ পরাস্ত করতে পারে পরাজিত করতে পারে না আল্লাহর হাত ছাড়া কেউ হয়ে যেতে পারে না যে আল্লাহর কাছ থেকে কেউ ছুটে পালিয়ে যাবে বেঁচে যাবে ফিসামাওয়াতে না আকাশে ওয়ালাফিল আর না জমিনে ইন্নাহু কান আলিমান কাদিরা আল্লাহ সবকিছুই জানেন এবং তিনি সর্বশক্তিমান আরো মহান আল্লাহ ফাকরাবুল আলম বলছেন ওয়াকাম আহলাক কাবুল আহমিন কারণ বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি হুম আসাদ্য মেন হুম বাদশাহ এ মক্কার মুশ্রিকদের চাইতে আজকের ইউরোপ আমেরিকা চাইতে আজকে রাশিয়া চাইতে আজকে জাপান চাইনা চাইতে আসাদ্য মিন হুম বাদশাহ তাদের চাইতে শক্তির দিক দিয়ে প্রবল ছিল তারা সুরায় কাফ আয়াত নম্বর ছত্রিশ তবু তাদের শক্তি তাদের ক্ষমতা তাদেরকে বাঁচাতে পারেনি আল্লাহ আজাব যখন এসেছে তাদের পাপের কারণে তাদের কুফুরির কারণে তাদের অন্যায়ের কারণে জুল অত্যাচারের কারণে আল্লাহ যখন ধ্বংস করেছেন কোন শক্তি তাদেরকে বাঁচাতে পারেনি ওকালা মহান আল্লাহ আরো বলেছেন আওয়ালাম কারণ তারা কি দেখে না কারণ হয় ইতিহাসের পাতায় রয়েছে সেটাও দেখা পড়ে শুনে দেখা আরেকটি রয়েছে যারা ভ্রমণ করে তারা সচক্ষে গিয়ে দেখে আসলে ওই এলাকা জি অনেকে হয়তো সোভিয়েত ইউনিয়ন দেখেননি কিন্তু সোভিয়েত ইউনিয়নের কথা শুনেছেন যে কত শক্তিশালী ছিল দেখতে যাননি কিন্তু ইতিহাসের পাতায় আছে অথবা চোখের সামনে যারা পনেরো বিশ বছর আগের ঘটনা জানেন তারা দেখেন চোখের সামনে কিভাবে ভেঙে এমন হলে যে গরিব কেউ খেতে পায় না সেখানকার জনসাধারণ খেতে পায় না এত সায়েন্স টেকনোলজির উন্নতি করেও সেখানকার লোকের খেতে পায় না তারপরে শেষ পরিণাম যে আল্লাহর আজাব গজব আসবে তারপরে কেমত আখের হাতে যে কি হবে তত পরে পরেরই কথা পৃথিবীতে এই দেখেন সত্তর বছর মধ্যে তাদের কেমন অধপতন আসলো জি মোগলদের সাম্রাজ্যের কথা নেন ভারতে কত শক্তিশালী ছিল এইরকম বহু জাতিকে আল্লাহ বলছেন তাই বলছেন আওয়ালাম মিন কারণ তারা কি দেখে না হয় চোখে দেখা অথবা অন্তর্দৃষ্টি দিয়ে দেখা ইতিহাসের পাতায় দেখা পড়ে শুনে দেখা শুনে শুনে দেখা এসব দেখা মেন বহু জাতিকে আমি ধ্বংস করেছি কিভাবে মাক্কান্না হুমফিল তারা দুর্বল ছিল না যে দুর্বল হওয়ার কারণে না খেয়ে অনাহারে মারা গেছে মাক্কান্না হুমফিল আর পৃথিবীতে তাদেরকে অত্যন্ত শক্তিশালী করেছিলাম আল্লাহ বলছেন মালাম নোমাক্কিল্লাকুম এমন শক্তিশালী করেছিলাম যে তোমাদেরকে এত শক্তিশালী করি নাই এত শক্তিশালী তোমাদেরকে করি নাই মক্কাবাসীকে আল্লাহ সম্বোধন করছেন মদিনার লোককে আল্লাহ সম্বোধন করছেন সাহবাই কেরামদেরকে আল্লাহ পাক সম্বোধন করছেন মমিন মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করছে এত শক্তি তোমাদেরকে দিই নাই যত শক্তি তাদেরকে আমি দিয়েছিলাম এবং তাদের ওপর মুসুলধর বৃষ্টি পাত করেছিলাম বৃষ্টি দিয়ে তাদেরকে সচ্ছল করেছিলাম কারণ বৃষ্টি হলে দেশ সচ্ছল হবে ফসল যখন হবে ফল ফ্রুট হবে তখন তো দেশ সচ্ছল হবে অজা আল্লাহ আনহারা তাজরিমিন তাহাতেহিম এবং বহু ঝর্ণা প্রবাহিত ছিল তাদের নিম্ন দেশে তাদের দেশে অনেক নদী নালা ছিল ঝর্ণা প্রবাহিত ছিল পানির অভাব ছিল না পানির অভাবেও দেশে দুর্ভিক্ষ দেখা যায় পানির কোনো অভাব ছিল না ওপর থেকেও পানির অভাব ছিল না আর জমিনেও পানির কোনো অভাব ছিল না আল্লাহ নিয়ামত সবচাইতে বেশি এই বাংলায় অখণ্ড বাংলায় সবচেয়ে বেশি জনবস্তি কেন এত ঘন জনবস্তি কেন কোনদিন চিন্তা করেছেন পানির অভাব ছিল না প্রাচীন যুগে তার সায়েন্স আর টেকনোলজির এত উন্নতি ছিল না আর চাকরির এত ব্যবস্থা ছিল না যে চাকরি করে খাবো জমি জায়গা থাকার না থাকে একটা ভাড়া বাড়িতে থাকছে আর চাকরি করে খুব সুখে খাচ্ছি বাড়ি ঘর থাকার না থাকে ভাড়া বাড়িতে আছে একটা ব্যবসা করে উন্নতি করছি এত এসব ছিল না ছিল কি কৃষি কাজ ছিল আর সবচেয়ে বেশি সোনার ফসল হতো এই বাংলায় সারা পৃথিবী থেকে লোক দৌড় দিয়ে ছুটি আসলো যে যাই বাংলায় যায় ঘন জনবস্তি এই জন্য এখানে ঘন জনবস্তি এই জন্য যে এখানে ফসল ফসল হয় কেন যে এখানে বৃষ্টিও খুব বেশি হয় আর নদী নালারও অভাব নাই যেখানে সেখানে নদী আর নদী নদী আর নদী ঝর্ণা প্রবাহিত আল্লাহ বলছেন এই নিয়ামতগুলি আমি তাদেরকে দান করেছিলাম কিন্তু তাদের গুনহার কারণে কি করেছি তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি তাহলে ধ্বংসের কারণ হচ্ছে গুনহা মানুষের পাপ ধ্বংসের কারণ হচ্ছে মানুষের পাপ পাপ যখন বেড়ে যায় যে কোনো জাতিকে আল্লাহ কিছুদিন অবসর দেন তারপরে ধ্বংস করে দেন অবসর দেন সাথে সাথে আল্লাহ ধরেন না এই আয়াতগুলিও পরে আসছে ও আনসা নামিম কারণ আখারেন আর তাদের পরে অন্য অন্য বহু জাতিকে আমি সৃষ্টি করলাম এক জাতিকে ধ্বংস করে দিলাম আর জাতিকে সৃষ্টি করলাম আর জাতিকে নেতৃত্ব দিলাম আর জাতিকে নিয়ে আসলাম আল্লাহ ফাকরবুল আলমিনের নীতিমালা হচ্ছে এই যে কোন জালেম জাতিকে আল্লাহ ধ্বংস করার পরে আরেক জাতিকে নিয়েছেন আরেক জাতি জুলম অত্যাচার করেছে তারা যখন সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে আরেক জাতিকে আল্লাহ পাক নিয়ে এসছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাই কাফেরদেরকে জালেমদেরকে অন্যায়কারীদেরকে বাতিল পন্থীদেরকে যে পৃথিবীতে এসব দিয়ে থাকেন বিদ্যা বুদ্ধি দিয়ে থাকেন সায়েন্স টেকনোলজি দিয়ে থাকেন তাদেরকে কাজে পটু করে থাকেন তাদেরকে নেতৃত্ব দিয়ে থাকেন তাদেরকে ধন সম্পদ দিয়ে থাকেন তাদেরকে মান সম্মান দিয়ে থাকেন পার্থিব এসব কি জন্য এসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিছুদিনের জন্য ছাড় অবসর আল্লাহ অবসর দেন ইস্তিদরাজকে বলা হয় অবসর দেওয়া এগুলি কয়েকটি আয়ত আল্লাহ ফাকরুল আলম উল্লেখ করেছেন ফালাম্মা নাসু মা জক্কিরু বেহি আল্লাহ বলছেন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল আমার পক্ষ থেকে মা জক্কিরু বেহি আম্বে এবং রসুলগণ এসে সত্য দিনের যে উপদেশ দিয়েছিল তা যখন তারা ভুলে গেল ভুলে গেল মানে অমান্য করলো মানল না অথবা গাফিলতি করলো হয়তো মানত তারপরে এই চলতে চলতে যদি ধীরে ধীরে এমন ঢিলা হইতে হইতে আজকাল বেনামাজি মুসলমানদের মতো একদল কাফের তারা প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহামকে অস্বীকার করেছে ঠিক না তারা কাফের আর যারা মুসলিম তারা অস্বীকার তো করেছে কিন্তু সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন আগের যুগের মুসলিমদের সন্তানরা বেনামাজি হতো না ধীরে ধীরে এরা তো জাতিতে মুসলমান যেমন আমরা আজকালকার মুসলমান জাতিতে তো মুসলমান বাবা ছিল নামাজি ছেলে নামাজি নয় হ্যাঁ, মা ছিল পর্দানাসীন মেয়ে পর্দানাসীন বিহায়া বে পর্দা পর্দানাসীন নয় এইভাবে ধীরে ধীরে নসু মাজকিরুবিহি যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল কোরআনে করিমে নবী সাল্লা মাধ্যমে সাহাবাই কেরামদের মাধ্যমে আইম্মাই কেরামদের মাধ্যমে ওলামাই কেরামদের মাধ্যমে নসু তা ভুলে গেল তারা ভুলে গেল তখন আল্লাহ কি করলেন আল্লাহ সাথে সাথে আবার শাস্তি দেন না নতুন কথা শুনবেন হয়তো এরকম কথা শোনার অপেক্ষা করছেন আপনারা যে যখন তারা ভুলে গেল তখন আল্লাহ কি করলেন শাস্তি দিলেন না আল্লাহ বলছেন ফাতাহান আলিম আবু আবা করলে সেই তখন সমস্ত কিছুর দরজা সমূহ আমি কি করলাম উন্মুক্ত করে খুলে দিলাম যখন বাবা ছিল নামাজি ছেলে বে নামাজি মা ছিল পর্দা নাসিন মেয়েরা কলেজ ইউনিভার্সিটি ধরে পর্দা পর্দা করলে উন্নতি করা যায় নাকি এই করে তো আমার মা নিরক্ষর থেকে গেছে একটা লিখা পড়া জানতো না টাকা টিপসই দিত হইতো হ্যাঁ পর্দা করা যাবে না এইসব যখন করতে লাগলো তখন আল্লাহর আজাব আসে না প্রথম কি আছে ফাতাহানা আলিহিম আবু আবা কুল্লে সাহি আল্লাহ তখন দরজা খুলে দেন দরজা খুলে দেন চাকরি মা একবার নিরক্ষর কিছুই পড়াশোনা জানতো টিপসই দিত পাসপোর্ট হ্যাঁ, করতে গিয়ে টিপসই দিতে হয়েছে আর মেয়ে গিয়ে এমপি হয়ে বসে গেছে একবারে পার্লামেন্টে পৌঁছে গেছে আর মেয়ে ভালো অফিসার হয়ে গেছে বাবা ছিল অশিক্ষিত চাষি আর ছেলে একবারে সচিব সচিবালয়ে পৌঁছে গেছে আর কত কি হয়ে গেছে বিদেশ চলে গেছে আর ইউরোপ আমেরিকা চলে গেছে গ্রিন কার্ড পেয়ে গেছে আরে বাপরে বাপ আমার বাবা এক অক্ষর পড়াশোনা জানতো না আর আমি এখন আমেরিকান বাঙালি আমেরিকান বাঙালি এখন আমি আমি এখন ক্যানাডিয়ান বাঙালি ঠিক না ফাতাহানা আলহিম আবু আবকুল প্রত্যেক জিনিসের দরজা যখন বিদেশে যেতে চাইলো গ্রিন কার্ড চাইলো আমেরিকা যেতে চাইলো নাগরিকত্ব চাইলো দরজা খুলে দিলাম টাকা পয়সা চাইলো দরজা খুলে দিলাম চাকরি চাইলো দরজা খুলে দিলাম গার্লফে আসতে চাইলো দরজা খুলে দিলাম ফাতাহানা আলহিম আবু আল্লাহ বলছেন প্রত্যেক জিনিসের দরজা আমি খুলে দিলাম কত নিবে নাও তাহলে সাথে সাথে আল্লাহর আজাব আসে না আজাব সাথে সাথে আসে না হাত্তা ইজা ফারেহু বেমা উতু এমন অঢেল নেয়ামত তাকে দিলাম এত সুখ স্বাচ্ছন্দ্য দিলাম এসব অত্যন্ত আনন্দ এবং উল্লাসে ফারেহু খুশির শেষ নেই উফ আলহামদুলিল্লাহ ঘরের ঘরে আমার বাবা থাকতো আমাদের অনেকে এরকম আছে ঘরের ঘরে থাকতো আর আজকে এসির ঘরে বাস করছেন নামাজ পড়েন না এই পেয়ে খুশির শেষ নাই বাপরে বাপ কি হইলাম কি ছিলাম আর কি হইলাম রে আমার বাবার খড়ের ঘর ছিল না একটা ঘর ছিল অতি আমরা বাবা মার সাথে একসাথে থাকতাম আরে একটা রান্নাঘর ছিল না বারান্দাতে আমার মা রান্না করতো রোদ্রে রান্না করতো উঠানে নাই আর আমি আজকে এসির ঘরে থাকি আমার বিবি এসির ঘরে রান্না করে ইদা হবি মা উতু এসব পেয়ে খুশির শেষ নেই আনন্দ আর উল্লাসের শেষ নেই আল্লাহ বাস্তব কথা আল্লাহ ফাকরাবুল বাস্তব নয় আল্লাহ বলছেন এরপরে আমি ধরি কিন্তু আখাজ না হুম বাগতাহ তখন আমি হঠাৎ করে ধরে ফেলি হঠাৎ করে আমি পকড়াও করি আল্লাহর আজাব আসে যখন হঠাৎ করে আজাব আসে এসির ঘরে বিবি রান্না করছিল আর এ মিয়া ঘুমিয়েছিল আর হঠাৎ করে ভূমিকম্প আর সব ধসে ধ্বংস হঠাৎ করে সুনামি ফাইজা হোমলে শুন তখন নিরাশ হয়ে পড়ে স্ত্রী বলছে হাই হাই কি হলো কি হলো কি হলো ফাইজা হোম নিরাশ আর আর খাবারও আশা নেই আর বাস করারও আশা নেই আর ছেলে মেয়েরও আশা নেই আর বাড়ি ঘরও কোনো আশা নেই ফাইজ মুবলেসুন তখন নিরাশ হয়ে পড়ে আর উপায় নাস্তিক কোনো উপায় নেই তখন ধ্বংসে পতিত হয় দেখেন কত সুন্দর আয়াত আয়াত সুরা নামের আয়াত নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আল্লাহ বলছেন যে এইভাবে আমি ধ্বংস করি কোন জাতিকে তাড়াতাড়ি না অবসর দিয়ে থাকি সংশোধনের অবসর আর দেখা যাক কতদূর বাড়তে পারিস তুই বাড় কতদূর যেতে পারিস কতদূর অন্যায় করতে পারিস কর দেখি ফাকতি আদাবেরুল কৌমিল্লা জালামু তারপরে আল্লাহ কি করেন এইভাবে জালেমদের শিকড়কে কেটে দেন কতিয়া মানে কেটে দেওয়া দাবের মানে শিকড় আল্লাজিনা জালামু জালেমদের শিকড়কে আল্লাহ কেটে দেন বড় বড় জালেম দেখছেন আর বেশি দূরের ইতিহাসে না গিয়ে যদি পঞ্চাশ বছর ইতিহাসে স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ পরের ইতিহাসে দেখেন বড় বড় জালেমরা এসছে আল্লাহ তাদের শেকড়কে কেটে দিয়েছে যে ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সে কে ফাঁকেও ফাঁসিতে চড়েছে কাউকে ঝাঞ্ঝরা করে দিয়েছে গুলি করে কারো আরো কিছু হয়েছে কার বংশই সাপ হয়ে গেছে জালেম জাতির আল্লাহ আলমিন এইভাবে কেটে দেন কেটে দেওয়া হয় আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আর সবকিছুর আল্লাহ সুতরাং সমস্ত প্রশংসা কার রাষ্ট্রপতির হ্যাঁ ধনির পুঁজিপতির না আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি জাহানের রব এই ইহুদিরা পুঁজিপতি এই আহুদিরা ফিলিস্তিনে আজকে অত জুল অত্যাচার চালাচ্ছে জার্মানের হিটলারের সেই ইতিহাস ইহুদিদের সাথে কি আচরণ করেছিল কিভাবে তাদেরকে জবাই করেছিল কেটে কেটে সেই ইতিহাস খুব বেশি দূরের ইতিহাস নয় ঠিক কিনা অনেক ভাইয়ের জানা আছে হ্যাঁ? কিন্তু পশ্চিমা দেশগুলি সব এক হয়ে হ্যাঁ মুসলিম দেশের কলবের উপরে একটা ইহুদিদেরকে দেশ দিয়ে দেওয়া হোক যাদেরকে মুসলিমরা এই নিয়ে ব্যতিব্যস্ত পেরেশান থাকে আর কোন চিন্তা করার তাদের ফুরসত না হয় ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের কলব হৃদয় এমন একটা জায়গায় ম্যাপে পৃথিবীর মানচিত্রে রয়েছে এই ফিলিস্তিন প্যালিস্টাইন যেটা হচ্ছে মুসলিমদের অন্তর হৃদয় মুসলিম দেশগুলির হৃদয় এমন একটা জায়গায় রয়েছে সেই জায়গাটিকে পশ্চিমারা ষড়যন্ত্র করে ইহুদিদেরকে দিয়ে দিল মুসলিমদেরকে কেমত পর্যন্ত পেরেশান রাখার জন্য কিন্তু আল্লাহ ফাকরাবুল আলমিন অবশ্যই জয়ী করবেন মুসলিমকে কিন্তু মুসলিম হইতে হবে মুসলিমও যদি কাফেরদের অনুসারী হয় তাহলে না তাহলে ওই জালেমদের শেকড় কাটা হয় ওই শেকড়ই কাটা হচ্ছে এইরকম ফাঁসে পাপি মুসলিমদের আরো একটি আয়াত বলি যাতে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন অবসরের কথা জালেম গুনাগারদেরকে পাপীদেরকে বেনামাজিদেরকে আল্লাহ অবসর দেন সময় দেন কিছুদিন কি করছে দেখি তামাশা দেখেন আল্লাহ ফাকরাবুল আলম কি করছে দেখি কতদূর যাচ্ছে ওয়াকালা তাল আরো বলছেন ফাজারনি হাজাল হাদিস আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাহামকে সম্বোধন করে বলছেন সান্ত্বনাও দিচ্ছেন আর বলছেন ফাজারনি হে নবী আমাকে ছেড়ে দাও আর এই বাণীকে অর্থাৎ কোরআন করিমকে যেই ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে মিথ্যা মনে করে তাকে ছেড়ে দাও তুমি তাদের জন্য ব্যস্ত হয়েও না আমি দেখে নিচ্ছি আমাকে এদের সাথে ছেড়ে দাও ইউকাজ হাজাল হাদিস যারা এই কিতাবকে এই পবিত্র বাণীকে অস্বীকার করে মিথ্যা মনে করে এবং তাড়াহুড়া করিও না তাদেরকে আমি অবসর দিচ্ছি ছাড় দিচ্ছি এমন এক সময় পর্যন্ত যে সময় আমি ধরবো তারা জানে না যে কখন আমি তাদেরকে অবসর দিচ্ছি আল্লাহ অবসর দিচ্ছেন নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে আমি ধরছি না এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর তেরো বছর হয়ে গেল মক্কায় অধৈর্য হয়েও না সানাস্তাদরেজহম তাদেরকে আমি অবসর দিচ্ছি মিনহাইসুল্লাহ এমন এক সময়ের জন্য যে সময় আমি ধরবো কিন্তু তারা জানে যে কখন আমি তাদেরকে ধরে নেব তারপরে আর ক বছর লাগলো তারপরে মাত্র আট বছর দশ বছর কেউ আট বছর মদিনা হিজরত করে তেরো বছর মক্কায় কেটে গেল অসহায় অবস্থায় দুর্বলতার অবস্থায় নির্যাতনের অবস্থায় সাহাবাই কেরামদের নবী করিম সাল্লামের আর তারপরে সেখান থেকে মদিনা আসার পর মাত্র আট বছর হয়নি অষ্টম বছরে মক্কা বিজয় হয়ে যাচ্ছে কোথায় কাফের আবু জাহাল আবু লাভ আর কোথায় উতবা সাহেব আর রাবিয়া সব শেষ কোথায় কেউ নেই আর কেউ নেই কোনো কাফের নেই আল্লাহ বলছেন যে ছেড়ে দাও আমি দেখে নিচ্ছি তাদেরকে এটি শুধু এই জাতির জন্য না প্রত্যেক জাতির জন্য প্রত্যেক কাফের জালেম গোনাগার পাপিষ্ট জাতির জন্য আল্লাহ বলছে ছেড়ে দাও নামাজ পড়বে না বেনামাজি হয়ে থাকবে হটকারিতা করে নামাজ পড়তে পারে আরো অন্যায় কথা বলে ফাজারনি ওমাই দেব বিহাযাল হাদিস ছেড়ে দাও আমাকে এই বেনামাজিদের সাথে আমি আল্লাহ দেখে নেবো তাদের সানাস্তাদের সময় দিচ্ছি দোকায় আছে যে অনেক টাকা বেতন কোথায় যদি আল্লাহ এত নারাজ আমার উপর থাকতো নামাজ না পড়ার কারণে তাহলে আমি এত ভালো ভালো চাকরি পেতামই বা কেন আর এত টাকা পয়সার মালিকই বা কেন হইতাম এইরকম ধোকাই পড়ে আছে সানাস্তাদের জমিন হাইসোলা আলমুন ওমলি লাহম আমি তাদেরকে অবসর দিয়ে থাকি অমলি আমি তাদের তাকে অবসর দিয়ে তাকে ছাড় দিয়ে থাকে ইন্না কাইদি মতি নিশ্চয় আমার কাইদ কাইদ মানে হচ্ছে পাকড়াও কায়দ মানে আসলে হচ্ছে ছলনা কিন্তু ছলনাটা যেহেতু খারাপ অর্থে ব্যবহার হয় আল্লাহ ফাকরাবুল আলমিনের হচ্ছে কৌশল কৌশল সবচেয়ে ভালো শব্দ হচ্ছে কৌশল ইন্না কাইদি মতিন আল্লাহর কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম জি আল্লাহর কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম সাথে সাথে সাথে সাথে ধরে নেওয়া কৌশলের কাজ নাই মানুষ আমরা অনেকেই একবার একটা ভুল করলো বা দুইবার ভুল করলো চট করে ধরে ফেললাম তাকে তাই না এটা কৌশল না একটা ছেলেকে তোর বিয়েতের ক্ষেত্রে এটা ছেলে ছেলে তো মানুষ করছেন ছেলে একবার দুইবার ভুল করেছে আর চট করে ধরে নিয়ে ভালো পানিশমেন্ট দিয়ে দিলেন সোজা করার জন্য দিয়ে দিলাম বেটাকে শিক্ষা দিয়ে দিলাম ভালো করে কৌশল না আর কৌশল কৌশল বিভিন্ন কৌশল আছে বিভিন্ন কৌশল দিয়ে হইল না তখন কোন কৌশল কখন অবলম্বন করতে হবে এটা হচ্ছে ভালো কৌশল তো আল্লাহ ফাকরবুল আলমিন কৌশল করেন হ্যাঁ, কাফের জালেমরা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে আল্লাহ পাক রব আলমিন কৌশল করেন ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহ এখানে এখানে কাইদের কথা বলেছেন কোন জায়গায় মাকারের কথা বলেছেন মাকার কাফের জালেমরা ছলনা করে চাতুরতা করে আর ষড়যন্ত্র করে আল্লাহ পাক রব কৌশল করেন ওমাকারা আল্লাহ কৌশল করে আল্লাহ খাইরুল মাকেরিন আল্লাহ উত্তম কৌশলকারী আল্লাহ উত্তম কৌশলকারী আল্লাহ বলছেন আমি তাদেরকে অবসর দিয়ে থাকি ইন্না কাইদি মাতি নিশ্চয় আমার কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম যারা বড় মাছ ধরে ওই বড়শিতে মাছ ধরতে যায় না ছিপে মাছ ধরতে যায় বড় মাছ যদি লেগে যায় আর কৌশ কৌশলী যদি হয় চালাক লোক হয় তাহলে সাথে সাথে টান দেবে না সাথে সাথে টান দিলে অনেক সময় তাকে নিয়ে চলে যাবে সমুদ্রে অনেকে এরকম নদীতে ডুবে মারা গেছে বুঝতে পারছেন বড় মাছ ধরতে গিয়ে নিজেই ডুবে মারা গেছে কেন তখন শক্তিশালী হয়ে আছে এই মাছ তো কাফের শক্তিশালী আছে ঠিক আছে ওকে একটু ছাড় দেন ও বড়শিটা খেয়ে খেয়ে খুব লাফালাফি করতে থাক হ্যাঁ ফাল দিক ফাল দাও আপনাদের ভাষায় হ্যাঁ তো খুব লাফালাফি করতে থাক আর <clears throat> লাফালাফি করে যখন নিস্তেজ হয়ে যাবে তখন আল্লাহ ফাকর মাতি নিশ্চয় আমার কৌশল অত্যন্ত সূক্ষ্ম হ্যাঁ, তোমরা এই ধারণা করিও না যে তোমাদেরকে ধরি না তো তোমাদের জন্য এটি কল্যাণকর তোমাদেরকে কিছু বলি না হ্যাঁ, তোমাদেরকে শাস্তি দিন বেনামাজি তারপরে তোমার চাকরি বিশ বছর ত্রিশ বছর ধরে সৌদি আরবে চাকরি করে যাচ্ছে বেনামাজি হয়ে আছো কি আল্লাহ ধরলো না কোনো জায়গায় বালা আসলো না খুব খুশি আল্লাহ কাফেররা যেন এই ধারণা না করে আন্নামা আনফুসহিম যে আমি তাদেরকে যে অবসর দিচ্ছি এটি তাদের জন্য মঙ্গলময় কল্যাণকর না এটি কল্যাণকর নয় খবরদার ধোকায় থাকবে না আমি তাদেরকে এই জন্য অবসর দিচ্ছি যে আরো বেশি করে পাপ করুক অল্প স্বল্প পাপ করে কেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় বেশি করে আরো পাপ করুক দুই বছর চার বছর বেনামাজি হয়ে থাকলো কিছু পাপ করে মরলো একটা লোক বিশ বছর ত্রিশ বছর সৌদি আরবে থেকে আরো হটকারিতা শিখলো না কিছুই মানলো না কিছুই নামাজও পড়লো না কবর মাজার পূজাই করতে থাকলো ওই যে আকিদা কবর মাজার পূজার আকিদা নিয়ে এসেছিল সেই আকিদা নিয়ে গেল আবার এখান থেকে বিশ বছর খেয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে গেল সৌদি আরব থেকে কিন্তু এখানকার আকিদা ইসলাম মদিনা মক্কার নিয়ে যাবে না হয়ে গেল ফুরফুরা গেল আজমের গেল আটরসি মাইজ ভান্ডারি গেল শাহজালাল আল্লাহ বলছেন তোমাদেরকে যে অবসর দিচ্ছি কি জন্য লিয়াজ দাদু ইসলাম আরো গোনা করো না বেশি করে অল্প স্বল্প গুণা নিয়ে যা কেন যাবে বেশি করে গুণা নিয়ে যান নামে যাও ইন্নামা নমলি লাহুম তাদেরকে আমি অবসর দিয়ে থাকি লিয়াজ দাদু ইসমা যাতে করে আরো বেশি বেশি তারা গোনা করে আজাবু মহিন এবং তাদের জন্য বড় অপদস্থকারী শাস্তি রয়েছে আজাব রয়েছে অপমানজনক তাদের আজাব রয়েছে সুরে আল ইমরান আয়াত নম্বর আটাত্তর এভাবে বহু আয়াত কোরআন রয়েছে সামুদ জাতি সম্পর্কে বলছিলাম যে সামুদ জাতিকে আদ জাতিকে আল্লাহ হালাক করেছেন অথচ তারা খুব শক্তিশালী ছিল সে সম্পর্কে দু একটি আয়াত শোনায় আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিয়াদ সুরা ফজর সুরা ফজর আমপারা সুরা ছয় থেকে আট নম্বর আয়াতে মহান আল্লাহ ইসাদ করছেন হে নবী আপনি কি দেখেননি কাইফা ফালা রব্বুকা যে আপনার রব আদ সম্প্রদায়ের সাথে কি আচরণ করেছেন এরামা জাতিল এমাদ সে এরাম জাতি ওদের নাম এরাম জাতি ছিল জাতুল এমাদ বড়ই শক্তিশালী জাতি ছিল এমাদ বলা হয় আমুদ আমুদ মানে খুঁটি স্তম্ভ হ্যাঁ তো স্তম্ভ খুব উঁচা মোচা স্তম্ভ হয় না তো এই জাতি খুব লম্বা একবারে খুব লম্বা লম্বা ছিল এদের বডি খুব উঁচা বডি তাদের মতো সুন্দর এবং শক্তিশালী মানুষ পৃথিবীতে আর সৃষ্টি করা হয়নি কোন যুগে আল্লাহ বলছেন স্বয়ং মানুষ বলছে না যে মানুষ হতে জানে না দুশো চারশো বছর আগে কেমন মানুষ ছিল তা তো জানেন না না আল্লাহ স্বয়ং বলছেন আদম আলী সালাম থেকে শুরু করে এই আট জাতি পর্যন্ত এত শক্তিশালী জাতি আর মানব জাতির মধ্যে সৃষ্টি করিনি لم يخلق مثلها في البلاد وسمود الذين جابوا الصخر بالواد আর সমুদ সম্প্রদায় সম্পর্কে শোনো যে যারা পাথরকে কেটে উপত্যকায় ঘর তৈরি করত পাহাড়ের পাথর কেটে কেটে পাহাড়ে তারা ঘর নির্মাণ করত আজকাল পাহাড় কেটে সুরঙ্গ তৈরি করা হচ্ছে রাস্তা তৈরি করা হচ্ছে মক্কার আশেপাশে যখন সুরঙ্গের মধ্যে গাড়ি ঢুকে তখন আল্লাহরও প্রশংসা করি আর আজকালকার প্রযুক্তিরও প্রশংসা করি আমরা আর এই সরকারের প্রশংসা আরে বাবরে মক্কা চারিদিকে পাহাড়ে ঘেরা তবু কত রাস্তা করে সরকার যে কত কাজ করেছে আর এই প্রযুক্তি আজকে কত যে উন্নতি করেছে যে পাহাড় কেটে কেটে এত সুন্দর ঘর আর লাইটিং রাস্তা আর লাইটিং আর কোনো অন্ধকার নেই কোনো পেরেশানি নেই কত সুন্দর সমতল রাস্তা করেছে প্রশংসা করছেন না করছেন না প্রশংসা করছেন তো এই সামুদ জাতি আজকে থেকে আট হাজার দশ হাজার বছর আগের ইতিহাস খুব পুরনো জাতি দু চারশো পাঁচশো বছর আগের নয় নবীলামের জামানার তার পূর্বের জামানার নয় সামুদ জাতি খুব প্রাচীন জাতি সালে আলি সাল্লাম তাদেরকে আল্লাহ উষ্ট্রিয়ে দিয়েছিলেন মজেজা অলৌকিকত্ব স্বরূপ আর সে উষ্ট্রির দুধ খেয়ে গোটা জাতি বাঁচতে পারতো কিন্তু যখন বদমাইশি করলো আর ওটি কি জবাই করে দিল আল্লাহর আজাব আসলো যাদের কথা আল্লাহ ফাকর আব্বুল আলমিন সুরাবাসমসে অদোহা হাতে উল্লেখ করেছে নাকাতাল্লাহ ওয়াসুকিয়াহ আল্লাহর অস্থিকে স্পর্শ তোমরা করবে না আল্লাহ পাক তাদের ঘটনা উল্লেখ করেছেন তো বলছেন এই সামুদ জাতির কথা তোমরা স্মরণ করো জাবু সাখরা যারা পাথর কেটে কেটে উপত্যকায় পাহাড়ের পাথর কেটে তারা ঘর নির্মাণ করত আল্লাহ আরো বলছেন কাসাসে কাসাসের নম্বর যে এরা আল্লাহ যখন ধ্বংস করে দিলেন এসব এলাকা দিয়ে যদি তোমরা ভ্রমণ করো ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান ইল্লা কালিলা এদের ঘর বাড়ি এত মজবুত ঘর বাড়ি তাদের ঘর বাড়িতে আর কোন যুগে কেউ বসবাস করেনি আজাবের এলাকা তো আল্লাহর শাস্তির এলাকা কেউ সাহস করে বসবাস করতে চায়নি কোন এলাকায় যদি একবার ভূমিকম্প হয়ে যায় আর বিধ্বস্ত এলাকা থাকে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে ওই এলাকায় নতুন করে ঘর বাড়ি বাঁধতে মানুষ ভয় করবে যে কি জানি কি হয় না আবার তাই না তো এইরকমই হয়েছে তাই আল্লাহ বলছেন যে এই সব ঘর বাড়ি এমন ঘর বাড়ি ছিল যে লামতুস্কা মিমবাদ ইল্লা কালিলা এসব এলাকায় আর কোন জাতি বসবাস করেনি সামান্য কিছু জাতি হয়তো কোন যুগে কেউ বসবাস করেছে ওয়াকুন্না নাহানুল ওয়ারেসিন আর আমি আল্লাহ তো উত্তরাধিকারী আমি তো এসবের মালিক উত্তরাধিকারী কি হয় মালিক হয় বাবা মরে গেছে তারপরে তার ধন সম্পদের মালিক হইল কিন্তু এই ছেলেও তার চিরকাল থাকবে না তারপরে সে মরবে আবার অন্য কেউ মালিক হবে আল্লাহ ফাকরবুল আলমী এমন ওয়ারেসের ওয়ারেস এমন মালিক যে সবকিছুর মালিক শেষখানে আল্লাহ ফাকরবুল আলমী আপনার আমার ধন সম্পদ ঘর বাড়ি পৃথিবী সব ছেড়ে মানুষ চলে যাবে জিন চলে যাবে আর একমাত্র ওয়ারেস কে থেকে যাবেন আল্লাহ ফাকরাবুল্লাহ উত্তরাধিকারী থেকে যাবেন কন্যা নাহনুল ওয়ারেস আমি আল্লাহ তুই এসবের মালিক অধিকারী আল্লাহ বলছেন ফাতিলকা বইতম খাওয়াতুন বেমা এই যে ঘরগুলি এদের আজ সম্প্রদায়ের সামুদ সম্প্রদায়ের ঘর বাড়ি খাওয়া তাদের জুল অত্যাচার পাপের কারণে খালি পড়ে আছে শূন্য হয়ে পড়ে আছে অনাবাদ হয়ে পড়ে আছে বিরাম হয়ে পড়ে আছে কেউ বসবাস করে না আল্লাহ ফকরাবুল আলম এইভাবে কত জাতিকে ধ্বংস করেছেন আদ জাতি সম্পর্কে আরো একটি আয়াত রয়েছে সুরায় ফুসিলাত সুরায় ফুসিলাত অর্থাৎ সুরায় মমিন হ্যাঁ সুরায় ফুসিলাতের আয়াত নম্বর পনেরোতে আল্লাহ এরশাদ করছেন এই আদ জাতির কথা বলে তারা বলছে কি বলছে তারা ওয়াকালুমান আলু আসাদ কুয়া আদ জাতির নবীর নাম কি ছিল হুদ আলহিসাম হুদ আলী সালাম যখন তাদেরকে কালেমা এলা এলাহ ইল্লাল্লাহর কথা পেশ করলেন দাওয়াত দিলেন তখন তারা দুনিয়ার শক্তির কথা বলল যে আমাদের চাইতে আর শক্তিশালী কি আছে আমরা যদি ভুল পথে থাকতাম তা আল্লাহকে এত শক্তিশালী করতেন এত আমাদের নিয়ামত দিতেন এত কি আমাদেরকে সুখী রাখতেন আর তারা অহংকার প্রকাশ করল ওয়াকালমান আসাদ্দ মিন্না কুয়া আমাদের চাইতে আর শক্তিশালী পৃথিবীতে আছে কে আমাদের চাইতে শক্তিশালী আর পৃথিবীতে আছে কে আজকের যে বড় শক্তি এ কথাই বলে না যখন ইচ্ছা যে দেশে গেলাম যখন ইচ্ছা যে দেশকে লুটে নিলাম যখন ইচ্ছা যে দেশকে ধ্বংস করে দিলাম যখন ইচ্ছা যে দেশের ক্ষমতা চাইলাম যে করব করব ছিনিয়ে নেব ছিনিয়ে নিলাম মানাসাদ্দ মিন্না কৌয়া চ্যালেঞ্জ করছে পৃথিবীকে যে পৃথিবীতে গণতন্ত্রের বাস্তবায়ন করার জন্য যে কোনো রকমের মূল্য দিতে হয় প্রস্তুত আছে আর এই করার জন্য যা কিছু করতে হয় এই করছি সন্ত্রাস এই নামটি ইসলামের ওপর মুসলিমদের উপর চাপিয়ে দিয়ে সন্ত্রাস দমন মানে মুসলিম দমন সন্ত্রাস দমন মানে মুসলিম দমন মুসলিমদেরকে দমন করব। মুসলিম মানে সন্ত্রাস ইসলাম মানে সন্ত্রাসবাদ তো এই যে এই যে টার্ম বর্তমান যুগের এই সন্ত্রাসের টার্ম সন্ত্রাস আলাদা জিনিস আর ইসলাম এবং ইসলামের নীতিমালা ইসলামিক আদর্শ আলাদা জিনিস কিন্তু ইয়াহুদীদের কাছে এবং ইয়াহুদীদের যারা পৃষ্ঠপোষক তাদের কাছে পৃষ্ঠপোষক দেশগুলির কাছে এবং তাদের নেতাদের কাছে সন্ত্রাস মানে মুসলিম আর সন্ত্রাসবাদ মানে ইসলাম তো আল্লাহ পাকরাবুল আলমিন তাদের সম্পর্কে বলছেন যে যারা বলেছিল মান আসাদ মিন্না কু আমাদের চাইতে ক্ষমতার মালিক আছে আমরা যা ইচ্ছা তাই করব। তাদের কাছে কুকুরের অধিকার আছে বিড়ালের অধিকার আছে পশু পাখির অধিকার আছে বিভিন্ন এলাকায় অমুক অমুক পাখি মারা নিষিদ্ধ আর তারপরে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জীব জন্তু মারা নিষিদ্ধ তার জন্য কেস আছে তার জন্য শাস্তি আছে কিন্তু মানুষ বলছে এরা মানুষ না এদের অধিকার নেই এদের অধিকারই নেই এদের আবার অধিকার কি আছে এরা মানুষ নাই সন্ত্রাসী এরা এরা মানুষ নাই এদের কোন অধিকার নেই ঘন্টাঙা মতে যারাকে নিয়ে গেছে তাদের কোনো অধিকার নেই মানব অধিকার বলে কিছু নেই তাদের কি জন্য এই কথা বলার সাহস তাদের ধারণা যে মানে আসাদ্দ মিন্না কু আমাদের চাইতে ক্ষমতা আর কি আছে আমাদের সামনে এসে কে বলবে যে না এটা অন্যায় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এরা কি মানুষ নয় এদের উপর জুলম অত্যাচার হচ্ছে এগুলি তো চলবে না এটা বলার মতো কেউ না মান আসাদ্দমিনা কুয়া আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাও তারা কি অন্তর দৃষ্টি দিয়ে দেখে না চক্ষু দৃষ্টি দিয়ে দেখে না আওয়ালাম ইয়ারাও তারা কি দেখতে পায় না আন্নাল্লাহ খালাকাহুম নিশ্চয়ই যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন হুয়া আসাদ্য মিনহম কৌয়া তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী আল্লাহ ফাকরাবুল ফেরাউনকে কি শাস্তি দিয়েছেন তা কি তোমাদের চোখের সামনে নেই বড় বড় শক্তি শক্তির মালিকদেরকে আল্লাহ ফাকর কিভাবে ধ্বংস করেছেন তোমাদের সামনে কি নেই আওয়ালাম আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ শক্তি সমস্ত শক্তির সুতরাং আল্লাহ কখন যে পাল্টিয়ে দিবেন অবস্থা পাল্টিয়ে দিবেন কিন্তু অবস্থা পাল্টিয়ে দেওয়ার জন্য আল্লাহ মমিনদেরকে বলছে ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থাকে নিজেই পরিবর্তন না করে নিজের অবস্থাকে পরিবর্তন যদি না করেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন না করেন আল্লাহর দিনের দিকে যদি না ফিরেন আল্লাহর মসজিদে আল্লাহর ঘরের দিকে যদি না ফিরেন পাঁচ অক্ত নামাজের দিকে যদি না ফিরেন ফজরের নামাজের দিকে যদি না ফিরেন তৌহিদের দিকে আল্লাহর একত্রের দিকে যদি না ফিরেন কবর মাজার এই শির থেকে যদি বিমুখ হয়ে আল্লাহর দিকে একমাত্র না ফিরেন আল্লাহ পাক রব্বুল কোনদিন এই উম্মতের দিকে ফিরবেন না আল্লাহ অবস্থার পরিবর্তন ঘটাবেন না আল্লাহ যেন আমাদেরকে সত্য কথা বুঝার তৌফিক দান করেন আল্লাহ ফাকর রব্বুল আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকর রব্বুল মুসলিম জাতিকে যেন আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করেন আখেরাতেও সম্মানিত করেন আর জাহান নামের আজাদ থেকে যেন মুক্তি দান করেন রব্বানা আতে ফিদ দুনিয়া হাসান ওয়া আখেরাতে হাসান হাসানা ওয়া কিনা আযাবান্নার আলা নবী মোহাম্মদ ওয়ালা আলহি আলিহি আজমাইন